পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতার চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা শাহে মদিনা যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যারা গোমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যাকে হারানোর যন্ত্রণা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ফুল যদি যাও গো সবই তারে ভুলো না যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা শাহে মদিনা যার নামে দরুদ পরে ফেরেস তারা পাখিরা সুরের ভূমে আত্মহারা যার নামে দরুদ পরে ফেরেস তারা পাখিরা সুরের ভূমে আত্মহারা হৃদয় মাঝে যার কল্পনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যার লাগি কাদে আজ ওহুদ পাহা শূন্যতা হয়নি পুরন আজ তাহা যার লাগি কাঁদে আজ ওহুদ পাহা শূন্যতা হয়নি পুরন আজ তাহা যাকে পেতে তার বাসনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যারি সারাতে চন্দ্র দ্বিখণ্ডিত পরশে আধার ভুবন আলোকিত চারি সারাতে চন্দ্র দ্বিখণ্ডিত পরশে আধার ভুবন আলোকিত তেমন মানুষ আর আসবে না তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবি আমারে ভুলো না যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা